আমেরিকার পতন চাই বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব বিবেক আজ হতবাগ নীরব নিথর হয়ে গেছে গোটা সৃষ্টি রাজি আকাশে বাতাসে থেমে থেমে ধ্বনিত হচ্ছে লাখো মায়ের বুক ফাটা আর্তনাদ হাজারো কাতরানি আর বিশ্ব হয় না মানবতার প্রকাশ্য দুশ্মন আমেরিকার বোমার আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়া হাজারো অবলা দিষ্পাপ শিশুর জীবনের শেষ গোঙানি এজন্য আইয়ামে জাহিরিয়ার সেই আদিম নরুপ্রসদেরকেও হার মানায় লজ্জায় কলঙ্কে অপমানে ধিক্কার দিচ্ছে ইতিহাসের পাতা যুদ্ধ নেশায় উম্মাদ হয়ে একটি দেশের রাষ্ট্রনায়ক আরেকটি দেশের নারী শিশু দুর্বলদের এভাবে রক্ত ঝরাতে পারে তা যে মোটেও বিশ্বাসযোগ্য নয় বিশ্ব মতামতকে উপেক্ষা করে ইতিহাসের ঘৃণিত কীট হে দরাধমের এক জ্বালাময়ী বিস্ফোরা বিশ্ব শয়তান আমেরিকা যে মরণ নিশায় মেতে উঠেছে তা কোনো মানুষ বরদাস্ত করতে পারে না মেনে নিতে পারে না এ গণহত্যার ধারাবাহিকতা বিশ্ব সন্ত্রাসী আমেরিকার রাষ্ট্রনায়ক জর্জ বুশ এ যুগের তাজ্জাল এ তাজ্জালের সাথে যোগ হয়েছে নমরুদ ফেরাউন সাদ্দাদের পেতাত্তারা অস্ত্র এবং সামরিক শক্তির অহমিকায় মানবতার ঘিন্ন দুশ্মন আমেরিকা ব্রিটেন সারা বিশ্বে আজ অশান্তির আগুন চালিয়ে দিয়েছে এই শান্তিনাশী শৈতানদের হাত থেকে বিশ্বের অবলা নারী শিশুদেরকে বাঁচাতে বিশ্ব মুসলিম উম্মাকে জীবনের বিনিময়ে হলেও ফিরাইয়ে আনতে হবে তাদের অধিকার এই হায়নারা শুধু ইরাক আফগানিস্তান নয় আগুন জ্বালিয়েছে আলজেরিয়ায় আগুন জ্বালিয়েছে সোমালিয়ায় গণহত্যা চালিয়েছে ফিলিস্তিনে হিরোসীমা নাগাসাকিতে ভঙ্গু করেছে হাজার হাজার নারী পুরুষ এবং শিশুদেরকে এই বিশ্ব হায়নার কবল থেকে মুক্তি পাওয়ার জন্য লড়তে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ফিরিয়ে আনতে হবে তাদের অধিকার ছিন্ন ভিন্ন করতে হবে গোলামীর জিনজির সেই জেহাদি চেতনাকে আরো শানিত করতে বিদ্রোহী কণ্ঠশিল্পী বহু অডিও অ্যালবামের সফল গায়ক আইনুদ্দিন আল আজাদের এবারের পরিবেশনা বুশের কবর বুশের কবর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুসলমানের রক্তে হোলি খেলছে ওই আমেরিকা মারতে গিয়ে মরবি নিজে বুঝলি না রে বুকা মুসলমানের রক্তে হোলি খেলছে ওই আমেরিকা মারতে গিয়ে মরবি নিজে বুঝলি না রে বুকা মুসলমানের মারতে এলে পতন ছাড়া উপায় নাই উপায় নাই উপায় নাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আমির ফকির হয়ে আওয়াজ তোলো তাকবীর ছিঁড়ে ফেল মার্কিনীদের গুলামির জিঞ্জির আমির ফকির হয়ে আওয়াজ তোলো তাকবীর ছিঁড়ে ফেল মার্কিনীদের গুলামির জিঞ্জির যুদ্ধবাজদের এই ধরাতে জায়গা নাই জায়গা নাই জায়গা নাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিবের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই বিশ্ব আজি জাগতে হবে আজাদির ওই স্লোগানে মুখে তাকবির হাতে শমশির নামতে হবে ময়দানে বিশ্ব আজি জাগতে হবে আজাদির ওই স্লোগানে মুখে তাকবির হাতে শমশির নামতে হবে ময়দানে উজবেলে আর গুলোর এক রাশিতে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই ওরা হলো শান্তি নাসী সন্ত্রাসীদের গুরু ইরাকে হামলা মানে পতন্তদের শুরু ওরা হলো শান্তি নাসী সন্ত্রাসীদের গুরু ইরাকে হামলা মানে পতন্তদের শুরু ইরাকে ঢুকলে তোদের কাউকে এবার ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই রক্ত নেশাই উম্মাদ বুসপিরে জামায়ের কলে নইলে পুড়ে ছাড়খার হবি ইমানেরই অনলে রক্ত নেশাই উম্মাদ বুসপিরে জামায়ের কলে নইলে পুড়ে ছাড়খার হবি ইমানেরই অনলে বিশ্ব আদালতে ওদের বিচার চাই বিচার চাই বিচার চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই জনমত উপেক্ষা করে খুনের নেশায় মেতেছে বিশ্ব শৈতান বুসের গলায় মরণ ঘন্টা বাজিছে জনমত উপেক্ষা করে খুনের নেশায় মেতেছে বিশ্ব শৈতান বুসের গলায় বারণ ঘন্টা বাজিছে মার্কিনী ওই দস্যুগুলোর জামত ধরে কবর চাই কবর চাই কবর চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই লাখো শিশুর রক্ত নিয়ে হাত রাঙালো যে খুনি রুখতে হবে সবাই মিলে ফেরাও নই মার্কিনি লাখো শিশুর রক্ত নিয়ে হাত রাঙালো যে খুনি রুখতে হবে সবাই মিলে ফেরাও নই মার্কিনি আঘাতের পর আঘাত খানো শয়তানের ওই আস্তানায় আস্তানায় আস্তানায় যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই ওই পুকার ওই বাড়াবাড়ি পতনেরই পূর্বাভাস খান খান হবে আমেরিকা মমিনের হবে আবাস ওই পুকার ওই বাড়াবাড়ি পতনেরই পূর্বাভাস খান খান হবে আমেরিকা মুমিনের হবে আবাস আমেরিকার ওই জমিনে কালে মারি হবে জয় হবে জয় হবে জয় যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই দেড়শো কোটি মুসলমানের জাগতে হবে আবার ফের দাঁড়াতে চাই পাশে গিয়ে ইরাকি ওই বাজলুমের দেড়শো কোটি মুসলমানের জাগতে হবে আবার ফের দাঁড়াতে চাই পাশে গিয়ে ইরাকি ওই মাজলুমের বুঝবেলে আর গোলোর জীবন দিয়ে রুখতে চাই রুখতে চাই রুখতে চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তেলের লোভে যুদ্ধ নেশায় পাগল হলো মাতাল বুস মাজাই ঘাড়ে আঘাত করে ফিরায় দে ওদের হুশ তেলের লোভে যুদ্ধ নেশায় পাগল হলো মাতাল বুস মাজায় ঘাড়ে আঘাত করে ফিরায় দে ওদের হুশ লাল কুত্তার গোষ্ঠী ধরে সকাল দুপুর কর জবাই কর জবাই কর জবাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকার পতন চাই ওই জালিমের কবল থেকে মুক্তি চাই